অনাস রদিল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আনসারদের কতিপয় বালক বালিকা ও নারীকে রাবি অর্থাৎ বর্ণনাকারী বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন কোনো বিবাহ অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখে নবী সাল্লাহ সাল্লাম তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন এরপর তিনি বললেন আল্লাহ জানেন তোমরাই আমার সবচেয়ে প্রিয়জন কথাটি তিনি তিনবার বললেন